হজরতে মুসা ছাগল চড়াচ্ছিলেন হজরতে মুসা ছাগল চড়াচ্ছিলেন শ্বশুরের একদিন দুদিন নয় দশ বৎসর বিবিকে সাথে করে মিশরেতে ফিরছেন রাতের বেলায় মগরব হয়েছে তিনি বলছেন উমকুসু ইন্নিয়ানস্ত নারা তোমরা এখানে অপেক্ষা করো বহু বছরের শিগা আছে উমকুসু তাতে মুফাসরিন্দা বলছে মনে হচ্ছে বিবির সাথে আরো কেউ কেউ ছিল কাজ করুনি কারো কোনো মেয়ে ছেলে কারো কোনো সাথে লোক তাতে হয়তো মূষা বলছেন উমকুসু তোমরা এখানে অপেক্ষা করো ইন্নিয়ানাস্ত নারা আমি আগুন অনুভব করছি ওখান থেকে রাস্তা জিজ্ঞেস করে নেব আর আগুনের চাঙ্গারি আনব তাতে তোমরা সেকে নেবে হয়তো মুসা যখন আগুনের উদ্দেশ্যে গেলেন তখন বলা হচ্ছে ইন্না কাবিল ওয়াদিল মোকাদ্দাসে তোয়া হে মুসা তুমি পবিত্র পর্বতে আরোহণ করতে চলেছ তুমি যেটাই আগুন মনে করেছ ওটা আল্লাহর তাজাল্লি তুমি ভালো করে কথা শ্রবণ করো তোমাকে আমি পয়গম্বরী দান করছি বলুন সোভান আল্লাহ কে পয়গম্বরী পেল ছাগলের বাগাল হজরতে মুসার জামানাতে ফেরাউনের মতো মোচলা রাজা কত বড় বড় পণ্ডিত নমরুদ কারণ বিদ্যমান কিন্তু আল্লাহ বলছে আমার যাকে ইচ্ছা ইজ্জত দান করব আমি মুসাকে পয়গম্বরই দান করেছি আমি ইউসুফ নবীকে জেলখানাতে জোলাইখার নামে অপবাদ রটাতে আমি তাকে মিশরের রাজত্ব দান করেছি হজরতে আয়েশার নামে বেইমানরা রটিয়েছে বদনাম আমার শুনেছেন আপনারা আমার শোনেন নাই আমার তিনবার জানাজা হলো রুটি দিয়ে যে মৌলবি সগত অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল ঘরে ফোন চলে এলো লোক ছুটাছুটি তারপরে আমি আমার ওয়াজ করছি আমার জানাজা হয়ে গেল তিনবার রটাইছে আর কবার রটাবে তা আল্লাহ জানে বলে ও মরে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে ওধারে জীব উল্টি মরে গেল বলে মরে গেল কি আমি ওয়াজ করছি বলে হ্যাঁ মরে গেছে বলছে আপনার লেগে পুরসা থেকে ফোন চলে গেল বলে মরে গেছে কতবার রুটি দিলে হায় হায় কিন্তু আপনি রটালে তো হবে না আপনি মরে গেছে বললে তো হবে না আল্লাহ যেদিনে লেবে সেদিনে শেষ হয়ে গেল আর বোঝাই লেবে না পশ্চিম বাংলাটা ঘুরে দেখেন মানুষ ভালোবাসে স্নেহ দেয় আদর করে কদর করে জায়গা দেয় ভালো কথা বলি মানুষকে ভালো দিকে ডাকি কেন আপনার হিংসা কেন বিদ্বেষ জানি না আর ঘরের কাছেই খাল থাকে অবশ্য ডুবা ঘরের কাছে রাখতে হয় হাত পা ধুতে ভালো হয় আল্লাহ নবীর কাছেই ছিল আবু জেহেল ডান দিকে ছিল আপনার ওদবা বাঁ দিকে সোয়াইবা এগুলো থাকা ভালো তাতে করে আমাদের খানিকটা হেদায়ত হয় হজরতে আয়েশার নামে মুনাফেকরা বদনাম দিয়েছে আল্লাহ বলছে বদনাম দিলে কি হবে আয়েশা তোমার শান গুনিয়া দেখবে তোমার নামে কোরআন শরীফের দশটা আয়েদ নাজেল করে দিচ্ছি বলুন সোভান আল্লাহ আল্লাহ মুলকে তার কারো পরোয়া করে না একটা কথা মনে রাখবেন ভোট না দিলে আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী টিকবে না তাতে ভোটের মুখে বলছে চার হাজার লোককে চাকরি দেবো নিট অ্যান্ড ক্লিন চার হাজার ভোট মেরে লোব ভোটের মুখে দেখবেন আমাদের ভোটের মুখে কারেন্টের খুঁটি গাড়বে খালি লম্বা করে ফেলে রাখবে এই দিলাম বলে কথা খালি ভোটটা দিয়ে তারপর আবার এক বছর পরে ঠাড়ো করবে ভোট দিবি দেখ কারেন্ট এলো বলে কথা আবার এক বছর পরে তার বার করে দেখিয়ে নিয়ে যাবে খালি তারটা দেখি মোটামুটি তার লাগাবো চালা এটা ভোট নিবে খালা সেই কারণে আল্লাহ বলছে আমি কারো ভোটের পরোয়া করি না আমি মুখ্য প্রধান লই গোটা বিশ্ব যদি বলে সুবহান রব্বিয়াল আলা আমি এক চুল বেড়ে যাব না গোটা বিশ্ব যদি বলে খোদা নাই আমার খোদাই এক চুল কমবে না খোদা কি খোদাই ভোটের পরোয়া করে না খোদার খোদাই কারো তোষামদিন পরোয়া করে না আর খোদা কাউকে আজাব দিতে শাস্তি দিতে কাউকে পুরস্কৃত করতে আল্লাহ লজ্জাবোধ করে না ফেরাউন নমরুদ কারণ সাদ্দাব যত এসছে তাদেরকে আল্লাহ আজাব দেবে আল্লাহ দৃষ্টান্ত বয়ান করেছে ইমানদারকে আল্লাহ পুরস্কৃত করবে জান্নাতের খোশখবরি দিয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা আল্লাহর কাছে ধন দৌলত কার কাছে চাইবো বাবা চাষাবাদ করুন ব্যবসা বাণিজ্য কিন্তু হাত তার কাছে আল্লাহ রুজি রোজগারে বরকত দাও কামাই বরকত দাও বিবি ছেলেদিকে শান্তি দাও আল্লাহ তুমি ভালো রেখো আল্লাহ অসুখে শিফা দাও আল্লাহ বেরহমাতি কাঠানো তাকে বলুন আর ফের মেহনত করে বেড়ান ছুটে বেড়ান বলাটা তাকে তিনি করবেন কাজ তার হাতে আপনারা বাস্তববাদী লোক এটুকু জানেন না বর্ধমানের সতেরো আঠেরো লয় একশোটা নার্সিং হোমের কথা বলছি একশোটা নয় এক হাজার ডাক্তার ভিলোর আর ইলোর লন্ডন আর রাশিয়া ওয়ার্ল্ড ফেমাস এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ডাক্তার আব্দুল মুমিন সাহেব ফোলা সাহেব সব এক কাছে করুন করে একটা রুগী নিয়ে যান দুটো রুগী ইনকোফিলাইটিক্সের রুগী দুটো রুগী নিয়ে যান ক্যান্সারের দুটো নিয়ে যান যক্ষার ডাক্তাররা যথেষ্ট মেহনত করবে পরিশ্রম করবে সিলাইন অক্সিজেন ইঞ্জেকশন নানা রকম ধরনের ট্যাবলেট ক্যাপসুল আর একসাথে টিম বহবে পরামর্শ রেগুলেটর কম্পিউটার কম্পিউটার সব টিপবে হ্যাঁ এই রুগীটার এই ব্যাপারে এই ব্যাপারটা ইঞ্জেকশন পুশ করে দিতে হবে এইভাবে ড্রয়িং করতে হবে সব হবে তারপরে রুগীটার যদি একটু উপকার হয় একটু চোখ মেলে চেয়ে দেখে একটু হরলিক্স খেতে পারে একটু হেসে দুটো কথা বলতে পারে দুদিন পরে ডাক্তাররা বলবে ধান খেয়ে পড়ি নাই দোস্তের মতো বাপ মেহনত করে পড়িয়েছে রাত জেগে পড়েছি অধ্যাবসায়ের দাম আছে যে ড্রয়িংটা আমি করেছি চার টেকনিক এমন করে মাথা লাগবে না চুল খালি ওপর দিকে দিকে হবে কিন্তু সেই রুগীটারই যদি সিলাইন খুলে দিতে হয় অক্সিজেন খুলে দিতে হয় কাজ না করে ডাক্তাররা সব চারিদিকে গোল টেবিল হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ তার দিকে দৃষ্টি থেকে তারপরে বলে রুগীর আত্মীয় স্বজনকে হিন্দু বা মুসলিম দেখে না বলে হাসপাতালে ছাদে কি সিলাইন আছে রে বলে ডাক্তারবাবু হুইজ দেশ বলে ওপরের আল্লাহ দোষ তোমাদের চোখ দিন ভালো নাই শত চেষ্টাতেও কিছু করা গেল না এবারে সালা আল্লাহর দোষ ইঞ্জেকশনে কাজ হলে এত জোরে চাপড়াবে না জাপান পর্যন্ত আওয়াজ যাবে আর যদি কাজ না করে আল্লাহ মালিক তাহলে বলো ভালো করলে আল্লাহ তুলে নিলে আল্লাহ তবে ইনসাফ বলো ডাক্তার ইঞ্জেকশন ওষুধ যা করেছি আল্লাহর কৃপাই কাজ হয়েছে আল্লাহর মেহরবানিতে রুগী ভালো আছে নিজের ফুটানি ঝেড়ো না তোমার দক্ষতার দাম আছে তুমি দক্ষতা দেখাও কিন্তু ভালো মন্দ যখন দুটোই হয় একটা মরে একটা বাঁচে তাহলে বোঝা যাচ্ছে হাত আর কারু আছে কি বলছেন আপনারা বলুন একই রোগ একই ডাক্তার একই নার্সিং একই ইঞ্জেকশন একই ব্যাপার কিন্তু একটা আসে একটা যায় এর মানে আর কারু হাত আছে যে রাখতে চেয়েছে সেটা রয়ে গেছে যাকে নিতে চেয়েছে সে চলে গেছে আমি যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নিই কার রাজত্ব কেড়ে নিয়েছে ফেরাউন বললে মুসাকো তারেগা দেশ থেকে মারেগা একটাও সিবতি নেই রাখেগা কিবতিরা মেরে দেবে আল্লাহ তালা বললে মুসা তুমি ভোর ভোর পালাও ফেরাউন আজকে প্ল্যান ইস্টিমিট করেছে কাউকে রাখবে না ছক কষে নিয়েছে মিলিটারি কোন কোনে কোনে থাকবে কেমন করে চালাবে মুসা তুমি ভোরে ভোরে চলে যাও মুসা ভোরে ভোরে যাচ্ছে আঁধারে রাস্তা গোলমাল লোহিত সাগরের কিনারা পেছনে ফেরাউন সামনে সাগর মুসার লোকরা বলছে ধরা পড়ে গেলাম এবারে কি হবে মুসার লোকরা বলছে মুসা ফেরাউন চলে এসছে ধরা পড়ে যাব মুসা কি বলছে রব্বি মাই সৈয়দ্দিন আমার রব আমার সাথে আছে অবশ্য তিনি রাস্তা দেবেন আল্লাহ বললেন ফাজরিয়া বাসা কাফিল বাহারে দরিয়া বলে চিন্তা করো না মারো লাঠি সাগরে ফানফালাকাত কুল্লো ফিরকিন কাত্তাউদিল আদিম বারোটা রাস্তা হয়ে গেল জানলার মতো পানির মতো দেখা যাচ্ছে একদিকের রাস্তা আর একদিকে রাস্তা পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে গেল মুসা নেমে গেল লোক নেমে গেল বারোটা গোত্র পেরিয়ে গেল ফেরাউন নেমে গেল মাঝখানে গেল পানি মিশে গেল একই নদী একই সাগর একই পানি একই সময় একজনাকে পার করে দিলে একজনাকে ডুবিয়ে দিলে এখনই কি খোদাই বিশ্বাস হচ্ছে না আল্লাহ বলছে যাকে চাই রাজত্ব দি ফেরাউনের আমবাগান কোথা রাজবাড়ি কোথা মালিক কারা হলো হজরতে মুসার লোকরা কোরআন বলেছে তোমাদিকে কুনুজার বাগানের বালাখানার বাংলোর মালিক করব বেঈমানকে ডুবিয়ে মারব রাজত্ব কেড়ে নিয়েছে আপনারও তাই হবে ববজিরা সোনার লালরা কিছু মনে করবেন না ওয়াজ নসিহত শুনলে মন খানিকটা পরিবর্তন হয় মনে হয় এই হবো ওই হবো হয় ভালো হওয়া কারো কারো পাকা হয় দেখবেন আপনি যে বছর ধানে একটু একটু পোকা পাকা লাগে আলের মাথায় ঘুরতে ঘুরতে বলে আল্লাহ যদি ভালো করে ধান হয় ইনশাল্লাহ দুখানা কোথা দিবি পুরসা মাদ্রাস তারপর ধান যখন লাল পাড়া হয়ে খামারে এরম থাক তখন মোল সাহেব বড়ে কুলুচ্ছে না এবছর হবে না পরে দুবো মরাই দু বস্তা চাপাতেই হবে তখন আল্লাহকে দুবো বলিল মনে নাই আল্লাহ বলছে মরাই বেঁধেলে পরের বছর রুয়াবি দেখবি মজা আর কাটতে যেতে হবে না কেসতে বেঁধে ঘরে রেখে দিবি কাস্তে নিয়ে আর বেরোতে দেবো না কাস্তে ওইখানেই রাখা থাকবে আলমারিতে তখন আমাকে দোষ দিক না আমার সঙ্গে কতবার ওয়াদা করেছিস আল্লাহ ইয়ে কারেগা ও কারেগা আর আমাকে দেবার সময় আর মনে থাকে না দেখবেন বিশ্বের প্রত্যেকটি জাতির খালি মুসলমানের আল্লাহর ফজল করম কাউকে কিছু হাদিয়া দিলে মসজিদে কিছু দিলে মরবিতে দামি মার্বেল মসজিদে দামি মুসল্লা ইমামের জন্য দামি কাপড় বাকি বিশ্বের অধিকাংশ জাতির আপনার দিকে দোকানে দেখবেন আপনি বলে আমার গাম চালাদা মৌলবীর গাম চালাদা পার্সিকাওয়ালা যেন পানি দিবার আগে তলা দিয়ে পেরিয়ে চলে যায় তার নাম ম তালব আলবসায়কার রয় দীর্ঘি মশারি ওটা মৌলবীর মৌলবী মানে প্রত্যেক জাতির শুধু মুসলমান আল্লাহ দিয়েছে ইমান আল্লাহর জন্য কি তোমরা ভালোটাই আমাকে না দিলে পরিপূর্ণ নেকি কোনোদিন পাবে না তাই মুসলমানরা ভালোটা আল্লাহকে দেয় ভালো মরক ভালো খাচ্ছি ভালো গরুর কুরবানি মসজিদ গায়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলমানদের আলেম ওলামা সর্বশ্রেষ্ঠ তাদের পোশাক পরিচ্ছদ ভালো রাখবে সমাজ মুসলমানরা আলেম দিকে আপনার দিকে মাথা তাজ করে রাখবে এটা আপনার দিকে কোরআন শরীফের বয়ান মোতাবেক মুসলমানরা এই দিকটা লক্ষ্য রাখে আল্লাহর ফজল ফাজল করমে কোথাও কোথাও একটু গোলমাল হয় আমি সেদিনে বলছিলাম সসঙ্গে আপনার দিকে আমাদের সাঁকোতে হাফেজ সাবান সাহেবের গ্রামে আপনাদের সবাই শোনেন নাই শুনে যান অনেক সময় এই রকম হয় বুঝলেন মায়েরও দোষ নাই আর আমারও দোষ নাই অনেক সময় মেয়েরা মুরগি জবাই করলে হাঁস জবাই করলে মেহমানকে কিছু খেতে দিলে মসজিদের মেহমান মুসাফির তখন দেখবেন বুগড়োটা ওর হাড্ডা অন্যটা চামচের দোষ না হাঁড়ির দোষ না সুরোর দোষ তা আল্লাহ জানে এমনি করে তুললেই বুগড়ো তুললেই হাড় তুললেই নেজা যা কি দোয়া পাবে গো করেছে ফকিরের নামে খেলে অন্য জোনা সে আমার নানি বলতো ফিকিরে মেরেছে বক আপনার দিকে লিয়ে লিয়েছে সব মুর্শিদেতে মানে আপনার দিকে জাললে করিল তার বিপরীতে আমি জলসাই গিয়ে বলি যারা ঝাল দিয়ে দেয় আমি বলি আমাদের নামে জবাই করে নিজেরা খাবার কায়দা করেছো বাপ খাও গা যাও জান ভরে খাও গা ওই ঝাল মহিলা আমরা খেতে পারি সফর করেছে একটু হালকা করে বলছে পড়ে গেল পড়ে যায় না ওরা দিয়ে দিয়েছে যে ওরা না খায় তো আমরা চালাবো আমি বলি যে তোমরা ইচ্ছা করে করেছো সত্যি করে বলো হ্যাঁ মূল সাহেব অনেকদিন ঝাল দেয় না ইচ্ছা করেই বটে তো এইরকম অনেক ক্ষেত্রে হয় কিন্তু দান আপনাকে জান ভরে করতে হবে রান আর থান আর বাড়াই দেখবেন আপনার থেকে মামা বলতেন আল্লাহর রাস্তায় দান করলে দরমা ভরে গেছে কিন্তু দানের উদ্দেশ্যটা সেই আমাদের দেখবেন অনেক ক্ষেত্রে আপনি এটা করেন না আহা মুল সাহেব আপনি হবেন এখন খুব ঝামেলা আপনি একটু ঘুরে আসুন যেমনি গেছে তেমনি কুটুরি ফুটুরি ঝেঁটিয়ে জড়ো যে এমনি এসে বলছে মোল সাহেব আপনি চলে গেছেন রেডি করে কিছু ভরেলেন বস্তায় ভরে দেখছে ষাট কেজির বস্তা কিন্তু ওজনে পাঁচ কেজি কুটুরিয়া রাগড়া কুটুরিয়া রাগড়া কে আমাদের দিনে যে আল্লাহ বলে পুষো মাছ ধরুন ষাট কেজি ধান আল্লাহ কত পাবো আল্লাহ বলে ওজন করে পাঁচ কেজি হয়ে ততই পাবি হ্যাঁ খালি আগড়া দিলি যে মাল ছিল মরায় তোর ভালোটা আর মাদ্রাসায় আগড়াটা মাদ্রাসা মানে মাদ্রাসাই বলি না কি গরিবকে দিলে ভালো দিবেন কখনো এরকম করেন না হ্যাঁ আমি ওই বলেছি বাবা কোরবানির কাপড় অনেক জনা একশো টাকায় পাঁচটা কিনে এনে বিলে করে না একশো টাকায় দুটো কিনে এনে দেন আপনি দুজনাকে তিনজনাকে বলুন দিতে পারবো না কিন্তু এমন কাপড় দেন না তাকে যেন কুঁড়ো জালি করতে না হয় কুঁড়ো জালি বুঝেন তো আপনারা চিংড়ি মাছের বলে গুকুর বেটা যে কাপড় দিয়েছি পরা যাবে না কুঁড়ো জালি করে ছিঁড়ে ছিঁড়ে তাহলে আপনার গুণা হবে আপনি এমন দেন যেন পড়তে পারে একটা দেন আশি টাকা দামি আর কুড়ি টাকা দান করে দেন সেটাই ভালো কিন্তু একশো টাকায় পাঁচটা কিনে কুঁড়ো জালি করা এটা খারাপ যে আমি কমলোককে দিয়েছি মনে হয় পাঁচটা কাপড় দিয়েছি কিন্তু দেখো গা কি করেছে একটা গরুর গায়ে একটা বাছুর ছানার গায়ে একটা কুঁড়ো জালি সেটা জানা নাই সেই কারণে আবার বড় লোকদের এইটা মহাদোষ তারা কোরবানিতে কাপড় দিচ্ছে মানে কাপড় দিবে জিত করে আমি কিন্তু অন্যপন্থী আমি হচ্ছি গরিবকে পয়সা দেন ওষুধ কিনবে বিটিকে একটা জামা কিনে দিবে নাতনিকে একটা প্যান্ট কিনে দেবে দরকার হলে চিনি কিনবে আড়াইশো যার প্রয়োজন যেটা সেইটাই কাজে লাগাটা মারাত্মক আর আপনি কাপড় কিনে দিলে কি হয় শুনে নেন বড় লোকেরা অনেক সময় কাপড় দেয় পাঁচটা কাপড় এনে ছটা কাপড় এনে ধরে মাকে হরমুজের কালাকে কাপড় দেয় দিয়ে কি হয় জানেন তারা আবার গোপনে নিয়ে এসে বগুলে করে হারাধনের দাদিকে বলছে কাপড়টা নিবে একটা কাপড় আছে বলে দেখি দিয়ে বললে কতই দিবি বল পনেরো টাকায় বললে আমাদের ওয়ার হবে কিনেলে ওদেরই কোরবানির কাপড় ওরাই ওয়ার কত নিবেন আপনি ঘুরিয়ে বড় লোকের বিবিরা কিনে নেয় আর গরিবের বিবিরা যে বেঁচে দেয় এ কাপড়টা পরা যাবে না বরং লেপের ওয়ার হবে কিন্তু আমাদের তো আর লেপ নাই বড় লোক দিকে বেঁচে দিগা দিয়ে কিনে নিয়ে এনেছিল পঁয়ত্রিশ টাকায় ফের পেয়ে গেল পনেরো টাকায় লাভই লাভ দে কোরবানি চালা কাপড় বিলি ওই কাপড় বিলির পক্ষে মৌলবি শকত নাই আমি বলছি আপনার একশোটা কোরবানিতে হয়েছে পাঁচটা গরিবকে কুড়িটা করে দিয়ে দেন চিনি কিনুক সর্ষের তেল কিনুক তার প্রয়োজন ওষুধ কেনার একটা ট্যাবলেট কিনতে পারে নাই বিরাট উপকার করা হবে তার প্রয়োজনটা কি আপনি জানলেন কি করে কাপড় কিনে ফেঁসেই দিলেন তাকে তার কাপড়ের দরকার নাই এখন আপনি দিলেন কেন সে যদি এসে বলে কাপড় পরতে পারছি না একটা দেন নাহলে কাপড় কিনেই দিলেই মারাত্মক দেওয়া হয়ে গেলো এটা নয় তার যেটা প্রয়োজন সেটা দেন দু কেজি চাল দেন কিনে তার প্রয়োজন হয়তো চালের ডালের তো মুলকে মুলকা তানজিউল মুলকা সমস্ত মঙ্গল কার হাতে সমস্ত মঙ্গল কার হাতে বাবা বেয়াদিকাল খয়ির সমস্ত মঙ্গল তোমার হাতে কার কার চাইতে হবে এবার আপনারাই বলুন পাথর চাবড়িতে চাইবেন না কুষ্টিগিরিতে না আল্লাহর কাছে বেয়াদিকাল খয়ির সমস্ত মঙ্গল তোমার হাতে ইন্নাগালা কুল্লে শাইন কদির তুমি সর্ববিষয় পরি সম্যক শক্তিধারী <laughs> তুমি ধনীকে কাঙাল কাঙালকে ধনী রাজাকে ফকির ফকিরকে রাজা সকালে সুস্থ বিকেলে অসুস্থ আজকে যুবক কালকে বৃদ্ধ করতে পারো সর্ববিষয় পরি সম্যক শক্তিধারী হে মুসলমান তুমি যখন দোয়া চাইছো তোমার মনে মনে হচ্ছে এ দোয়া কি করে কবুল হবে তুমি মনে করতে পারো তুমি দুর্বল কিন্তু যার কাছে চাইছো সে পারে কথা মনে পড়ছে না পড়ে নাই ইন্নি হযরতে ইব্রাহিম নবী বলছেন ওগো আল্লাহ আমার বিবি ছেলেকে আমি গাছ নাই পালা নাই চাটিয়াল ময়দানে রেখে যাচ্ছি তুমি এদের ওপরে কৃপা বর্ষণ করো সেখানে এমন জমজমের পানি আল্লাহ দিয়েছে গোটা বিশ্বার ওই কুয়া একটাও তৈরি হবে না আল্লাহ পারে ইব্রাহিম দোয়া করছেন কিন্তু পানি কি করে হবে কাকর পাথর চাটিয়াল ময়দান লোক লাগ সব সময় আগুন বর্ষণ হচ্ছে সেখানে পানি কোথা পাবে আল্লাহ বলছে দোয়া করো যার কাছে চাইছো সে পারে এই কথা মনে রেখে দিন যার কাছে চাইছেন সে পারে দশ বছর দোয়া করুন আল্লাহ আউলাদ দাও আল্লাহ আউলাদ দাও তকদিরে থাকলে হবে না থাকলে পাবেন না নাই বা পেলেন আলহামদুলিল্লাহ সেই কারণে ইসলাম বলেছে ইসলামকে আপনি এমনি যেখানে সেখানে চায়ের দোকানে বসে ব্যাখ্যা করবেন না ইসলাম বলেছে প্রয়োজন হলে তুমি একের অধিক বিবাহ করতে পারো প্রয়োজনটা কি বিবির বাচ্চা হচ্ছে না আট বছর বিয়ে হলো তাই বিবি নিজেই বলছে আপনি আর একটা বিবাহ করুন সন্তান হলে বংশ রক্ষা হবে আমাদের ধন সম্পত্তি গুলো ভোগ করবে বার্ধক্যে আমাদের কাজে লাগবে আপনি আর একটা বিয়ে করুন আমি বলছি আপনাকে পরামর্শ দিচ্ছি এটা ইসলাম রাস্তাটা দেখেছে যে প্রয়োজনে বিবি প্রতিবন্ধী বিকলাঙ্গ তার একটা পা নষ্ট হয়ে গেছে অথবা একটা হাত চলতে পারে না তাই বিবি নিজেই বলছে আপনি বিবাহ করুন আমার খেদমত করা হবে আপনার বংশ রক্ষা হবে এবং আপনার কষ্টের লাঘব হবে সংসার চলাটা সহজ হবে তাই আল্লাহ বলছেন যে তুমি প্রয়োজন হলে পারা একের অধিক বিবাহ করতে পারো এক দুই আপনি অপব্যাখ্যা করে বেড়ালেন যে চারটা পাঁচটা দুনিয়ার বিষটা করে বেড়াগা ইসলাম তা বলেনি ইসলাম বরং তারপরেই বলেছে একের অধিক বিবাহ করা চারটি খানি কথা নয় তুমি তাদের সঙ্গে সহজে ইনসাফ করতে পারবে না আর ইনসাফ করতে না পারলে একের অধিক বিবাহ তুমি করো না কোরআন বলে দিয়েছে কিন্তু রাস্তা রেখেছে কেন প্রয়োজন হলে যদি বলতো করতে পারবে না তাহলে তো আপনি গুণাকার হয়ে যেতেন বিবি বন্ধা সন্তান নাই আপনি কি করবেন বিবি প্রতিবন্ধী চলতে উঠতে পারছে না কি করবেন প্যারালাইজ হয়ে গেছে কি করবেন বিবি বলবে আপনি একটা বিয়ে করুন আমাকেই বলেছে আমার বিয়ের আট বছর পর আমার সন্তান হয়েছে আমার শাশুড়ি আমাকে ডেকে বলছিলেন বাবা আর দু এক বছর দেখো তারপরে বিয়ে করবে আমরাই তোমাকে বিয়ের ইজাজত দেবো আমার নিজের জীবনে আমি এই বর্তমানে ভালো ভালো ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু বলে না কোনো দোষ নেই আমাদের শরীর স্বাস্থ্য ভালো বলে হয়তো বাচ্চা আসবে না যখন শরীর স্বাস্থ্য একটু হালকা হবে তখন বাচ্চা এসে যাবে দুজনের শরীর ভালো তারপরে আল্লাহ দিয়েছে তারপরে চারটা ছটা আল্লাহ আওলাদ দিয়েছে একের পর এক বাচ্চা হয়নি আট বছর পরে আমার প্রথম বাচ্চা বিয়ের আট বছর পরে নবৎসরের মাথায় তো আল্লাহ তাল্লাহ চাইলে হবে আল্লাহ তাল্লাহ চাইলে দেবে যখন আল্লাহর ইচ্ছা যাবে তার জন্য আপনার রওজা দরকার থানে ছেলে চাওয়া যাবে না আল্লাহ মালিক পয়গম্বর দিকে আল্লাহ আউলাদ দেয়নি আল্লাহ মালিক পয়গম্বর দিকে আল্লাহ বেটা বিটি দিয়েছে কাউকে শুধু বিটি দিয়েছে আল্লাহ মালিক আল্লাহর কাছে বিষয় উপরি সম্যক শক্তিধারী তিনি সব করতে পারেন রাতকে দিন দিনকে রাত ভালোকে মন্দ মন্দকে ভালো সুখে দুঃখী দুঃখীকে সুখী এই কথা মনে রাখলে আপনি আস্তে আস্তে চলবেন আস্তে আস্তে বলবেন যে আল্লাহ এক্ষুনি এক্ষুনি কি করে দিতে পারে সুস্থ মানুষ এক্ষুনি হাসপাতালে তক্ষুনি মতের খবর বাস জানাজা পড়তে যাচ্ছিলেন আপনার জানাজা পড়তে হবে তার নাম আল্লাহ এই কথা মনে রাখলে আপনার চলন বলন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ মানুষের যখন পনেরো ষোলো বছর কুড়ি বছর বয়স থাকে তখন চলন বলনের ধারা আলাদা হয় সে দিন আলাদা সে চলন আসতে বললেও হবে না ঘাড়ে চবলে পা দিয়া কিচ্ছু জ্ঞান গরিমা থাকে না কিন্তু আস্তে আস্তে যখন বয়স বেশি হয়ে যায় এখন আমাকে যদি বলেন জোরে চলন বলে তোমাকে ফুটির করতে পারে তুমি চলো আমি আমরা যাচ্ছি মানে যতই বলেন আর জোরে পা ফেলা যাবে না ইচ্ছা করলেও হবে না তো সেরকম একটা বয়স আছে সময় আছে কিন্তু ইসলাম মনে থাকলে আর আপনার ওই চলন বলনটা মানে কি বলতে চাইছি বুঝতে পেরেছেন তাস খেলা ক্যারাম খেলা পান চালা বিড়ি চালা গাঁজা চালা খৈনি চালা মোচে পাক দে মলবি গেলে ইয়ারকি মার নামাজ দেখবো বুড়ো হলে তারপরে পড়বো এই সমস্তগুলো আর মনে থাকবে না যখন মনে হবে সকালটা সন্ধ্যায় অন্যরকম হয়ে যেতে পারে সন্ধ্যাটা সকালকে সব পাল্টে যেতে পারে বিশ্বের আবর্তন বিবর্তন পরিবর্তন একটা ফ্যামিলির সাতজন লোন একটা ট্যাক্সিতে একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল গোটা ফ্যামিলিটা শেষ তাদের বাড়ি ঘর আত্মীয় স্বজনের মালিক এক সেকেন্ডের মধ্যে বাস বাহাত বার করে বিড়ি খাচ্ছে আর মজাক করছে ট্যাক্সিতে বাঁ চলে গেল ট্যাক্সিটা এগিয়ে চলে গেল হাতটা চলে গেল কত লিখবেন আপনি রোজকার ঘটনা আল্লাহ বলছে সেকেন্ডের মধ্যে আবর্তন বিবর্তন পরিবর্তন আমি সর্ববিশ্ব শক্তিধারী আমার কাছে চাও আমার কাছে বলো আমি পারি যা হবার লয় তা পারি যেখান থেকে হবার লয় সেখানে কোরআনে তফসিল করছে যেখান থেকে হবার লয় সেখান থেকে আমি পারি যা হবার লয় তা আমি হওয়াতে পারি আমাকে বলো যে আল্লাহ এই হচ্ছে এই করছে আমার জাত এবং সত্তা তোমাদের কথা শুনে তোমাদের কথা তোমাদের দোয়া কবুল করে তোমরা আমার কাছে আবেদন করো বাবজিরা সোনার লাল্লা আরেকটি আয়াত পাঠ করেছি ওমাইয়াত্তাকিল্লা ইয়াজাল্লাহু মখরাজা আল্লাহকে যারা ভয় করার মতো করবে সর্ব জায়গাতে আল্লাহ তাদের জন্য রাস্তা করে দেবে সবাই আল্লাহকে ডরাবো বললেন সাল্লাহুল আল্লাহ আমার মধ্যে ক্ষুদাভীতি দাও আমাদের সকলের মধ্যে ভীতি দাও তোমার ভয় নির্জনে গোপনে প্রকাশ্যে তুমি দান করো তোমার ভয়ে যেন সবসময় থরথর করি তোমার ভয় যেন সেই রকম হয় হাদিস শরীফ আছে বুঝলেন একজন সাহাবা বলছেন আমরা তিনজন পাহাড়ের পাদদেশে ছিলাম একটা বড় পাহাড়ের চাটানে সে মুখটা বুঝে গেল আমরা আমাদের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করেছি একজন বলছেন আমি বললাম ওগো আল্লাহ আমার চাচাতো বোন আমাকে বলল একশো টাকা ধার দাও ভাই অভাব যাচ্ছে আমি তাকে বললাম তুমি আমার সঙ্গে নির্জনে সাক্ষাৎ করলে একশো টাকা দেবো সে সম্মতি জানালো একশো টাকা নিয়ে গেল এবং সে নির্জনে আমার সঙ্গে সাক্ষাৎ করেছে আমি তার নিকটে বসেছি সে আমার নিকটে বসেছে ইত্যবসরে আমার চাচাতো বোন বলল ভাইজান আল্লাহকে কি মুখ দেখাবে এই কথা বলাতে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল আমি আমার চাচাতো বোনের কাছ থেকে সরে গেলাম খোদা তোমার ভয়ে এ কথা যদি সত্য হয় পাহাড় থেকে পাহাড়ের চাটানটা একটু মুখ থেকে সরিয়ে দাও সরে গেল এর নাম ভীতি এর নাম ইমান কেউ যেখানে দেখেনি সেখানে আল্লাহকে ভয় করুন কেউ যেখানে দেখেনি সেখানে দান করুন কেউ যেখানে দেখেনি সেখানে প্রেম প্রীতি ভালোবাসা কলমার মেহনত করুন আল্লাহকে যারা ভয় করার মতো করবে সর্ব জায়গাতে রাস্তা করে দেবে মক্কা থেকে নবীকে মদিনাতে তেড়েছে বেঈমানদের নামের নিশান নাই কিন্তু নবীর নামের ডঙ্কা বাজছে নবীকে মক্কাল্লা বিজয়ী করেছে কাবা ঘরের চাবিকাঠি নবীর হাতে নবীর নামের ডঙ্কা জলে স্থলে সাবমেরিনে হেলিকপ্টারে রকেটের প্লেনে জাপানে জার্মানে সাল্লাহ আলাইয়ে সাল্লাম পড়া হচ্ছে কেয়ামত পর্যন্ত হবে আল্লাহ বলছেন আমাকে যারা ডরাবে তাদের জন্য আমি সর্ব জায়গাতে রাস্তা করে দেবো ওমাইয়া তামাক্কাল আল্লাহ আর আমাকে যারা ভয় করবে এমন জায়গা থেকে রুজি দেব তারা জানতে পর্যন্ত পারবে না আমি আপনাদের সামনে বসে আছি না আব্দুল করিম আল্লাহর কৃপা অনুকম্পার জ্বলন্ত নিদর্শন এত বড় নিদর্শন পশ্চিম বাংলায় আছে কিনা সন্দেহ আমি নাঙল ধরেছি আমি বাগালি করেছি আমি আল করেছি আমি একবারে আসতো একটা নাঙল ধরা মুনিশ থেকে আলিব্বা তা আশা পড়তে যে মূলবি হয়ে এসে আপনার সামনে বসে আছি জ্বলন্ত নিদর্শন জাস্ট দুবৎসর বৎসর মান্দার ছিলাম বাপের ঘরে এত ভালো কাজ করতে পারতাম গোটা গায়ের লোক সাক্ষী দেবে এরকম মান্দার আর পাওয়া যাবে না যে কাজটা আল করা ধান কাটা নাঙল দেওয়া এক কোমরের ডের বিঘে হয়ে আল করতাম কোমর ঠাড়ো করতাম না আল্লাহ তাকে আলেম করে এসে আপনার সামনে বসে রেখেছে এর থেকে ভালো নজির আপনি কি চাইছেন মনে পড়লে দরদর করে চোখ দিয়ে পানি পড়ে মুনিশকে মুনিব করতে পারে আল্লাহ এত বড় মেহেরবান বেনি আসপাক ভালো করে সোজা করে কোনো জিনিস করে যায়নি নাইন টেন যতটাই গেছি সব গোলমাল করে গেছি তিন দিন গেছি চার দিন যাইনি সারা পশ্চিম বাংলায় college university school high school বড় বড় আপনার যে MSc M com BSc BCom doctor doctorate তাদের সামনে আপনার কথা বলে আসছি আল্লাহর ফজল করবে মেহরবানিতে মনে পড়লে দরদর করে চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ পারে ওমা ইয়াত্তাকিল্লা মাখরাজা মিন হাইসু লা আমি এমন জায়গা থেকে রুজি দেবো জানতেই পারবে না ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহু হাসবুহু আর যে আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সবাই বলুন আল্লাহর উপর ভরসা করবো ওয়া ইনশাআল্লাহুল আজিজ হ্যাঁ মায়ের পেটে দশ মাস দশ দিন ছেলে নাক দিবে কে না আল্লাহ ভালো করবে না কে আল্লাহ দাদি বলছে আল্লাহ বৌমা আমার পুতির অন্তঃসত্ত্বা আছে যেন ভালো করে বাচ্চা হয় যেন বেটা ছেলে হয় যেন না কলা চোখলা হয় আল্লাহ আল্লাহ দাদু বলছে দাদি বলছে স্বামী বলছে মা বলছে বিটি বলছে সব দোয়া করছে তারপরে বাচ্চা যখন এলো পূর্ণিমার চাঁদের মতো দেখতে ছোট ছোট ঠোঁট মনে হবে চুম খাই দেখতে তেমনি নাক তেমনি চোখ আহা গোরো গোরো গাল কত ভালো লাগে তারপরে এক বছর দু বছর দেড় বছর আড়াই বছরের ছেলে পায়ে একটা ফুড়ো পিঠে একটা ফুড়া আবার কানের গোড়ায় একটা ফুড়া বলছে পরপর ফুড়া আসছে মনে হচ্ছে দুষি ফুড়া এই ফুড়া ভালো হবে না চল একটা মোরগ নিয়ে পাঁচ কেজি চাল নিয়ে পাথর চাপড়ি যাই বাস বগলে ভরেছে চাল থলিতে ভরেছে মুরগি প্যাক প্যাক বলে খালা এই কি ব্যাপার বলে পাথর চাপড়ি যাচ্ছি বাপ আমি বললাম খালা চলবে না বলে পচে মৌলবি ফুড়া হয়েছে পরপর দুষি ফোড়া এই পাথর ছাপড়ি ছাড়া কোথাও ভালো হবে না আমার মায়ের পেটে যখন ছিল তখন আল্লাহ পেরিল খালা আর আল্লাহ পারবে না বলছে তাও তো বটে রে আল্লাহ তখন পেরিল এখন পারবে না পারবে না বলছে না বোধ আর পারবে না আল্লাহ আল্লাহ মারা হয়ে গেছে না নাউজুবিল্লাহ চাঁদের মতো সুরত আল্লাহ দান করেছে এরকম শরীর স্বাস্থ্য এরকম মুষ্টিযুদ্ধ আর আল্লাহ আর পারবে না অসুখ করলে আল্লাহকে বলো বিসুখ হলে আল্লাহকে বলো অসুস্থ হলে আল্লাহকে বলো হ্যাঁ ওলি আল্লাহ হজরত আমার জন্য দোয়া করবেন হজরত আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দিন কোনো দোষের নাই কিন্তু রওজা দরগা থানে যে বলা চলবে না বাবজিরা সোনার লাল দামার গুণীজনেরা রওজা দরগা থানে আসসালাম আলাইকুম আহলাল কবুর আন্তুম লানা সালাফানা নাহানুবিল আসার কবর জিয়ারত করলে তারা দোয়া পাবে কবর জিয়ারত করলে আপনার মতকে মনে পড়বে আল্লাহর অলিদের যেমন আমল তেমনি চললে পারা তাদের দোয়ায় আপনি শরিক হবেন আল্লাহ তাদের দোয়ায় আপনাকে শরিক করে দিবে ইত্যাদি ইত্যাদি যারা আল্লাহর ওপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট ইন্নাল্লাহ বালিগ আমরিকি যারা আল্লাহর ভরসা আল্লাহ তাদের জন্য যথেষ্ট আপনারা চেয়ে দেখছেন না মানুষের ছানা হলে কি করতে হয় মাইপোস আর লড়ুন আর আপনার দিকে দশন আর চামচ আর কাজল আর লাতার সেঁকা নাগলম্ব আর গরুর বাছুর হলে ঠাড়ো করে দাও ভরসা আল্লাহর উপরে কেউ নাই তার তো একদিনই সে এমন ছুটে বেড়াবে খামার মাত করে দেবে আর আপনার দু বছর পর লেদাস পাদাস লেদাস পাদাস কারণ নানি আছে লালা আছে খালা আছে খালু আছে সবাই মিলে বাগা ওর নানিও নাই নানান নাই তবে একদিনই ছুটে বেড়া ভরসা বুঝতে পারেন না খুব ভালো করে বোঝার চেষ্টা করেন দেখবেন হরিণ আর গরু তাদের জন্য পুকুরের পানি কুয়োর পানি চালিয়ে দে আর আমার আপনার জন্য নিয়াই বালতি বার কর ডরি কারণ আমরা পারবো দড়ি বালতি আমাদের জন্য দড়ি বালতি তাদের জন্য দড়ি বালতি নাই ভরসা তাদের আল্লাহর উপরে চরম তাদের জন্য চরম ব্যবস্থা আপনাদের জন্য আমাদের জন্য ধান সিজো ভাপা চাল করে খা ওদের বলা হচ্ছে আলে যা চপা চপ চালা চাল বার করতে হবে না ওদের আল্লাহর উপর ভরসা একবার ডাইরেক্ট চালা আর আমাদের ধান বালতির উপর ভরসা কুলো বার কর দিয়ে সিজিয়ে চালা বুঝে আসছে না আসে নাই আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার উপর জন্য যথেষ্ট ইন্নআল্লাহ বালেগো আমরিহি আল্লাহ মানুষের প্রয়োজনের কথা জানে আপনার যা প্রয়োজন আপনার যা অভাব আপনার যা প্রয়োজন আপনার থেকে আপনার আল্লাহ বেশি জানে কি বলছেন বলুন কি বলছেন বলুন এবারে আপনার প্রয়োজনটা শুনে নেন দেড় কোটি আছে বলে নাই নাই নাই নাই নাই নাই সুদে চালিয়ে আড়াই কোটি করতে হবে আল্লাহ বলছে আমি বুঝতে পেরেছি গোলমাল আমরা সব মাল শেষ করে দিচ্ছি দিয়ে তোর বারো বাজাচ্ছি ওই সুদের ব্যবসাটা চলবে না একজন লোক খেতে পায়নি বাপ বলছে ছেলেরা বলছে বাপজি ভাত বিবি বলছে চাল নেই গো কোথাও কোনো আদার নাই ধার নাই সে যদি পাঁচ টাকা সুদের উপরে নেয় তার গোনাটা আর যে দেড় কোটি টাকার মালিক আর এক কোটি টাকা লাভ করার জন্য সুদের ব্যবসা খুলেছে এই দুজনাই আসমান আর জমিন ফরক দুটোই সুদ ঘর লয় দুটোই সুদের পয়সা দাতা লয় অভাবের কারণে খেলে তার জন্য হালাল হবে আর স্বভাবে খেলে তার জন্য হারাম হবে দুটোকে মুটি এক করে দিবেন না আর আমাদের ব্যাংকিং ব্যবস্থা আমাদের কেনেল কর খাজনা আমার ওই যে টেলিফোনের বিল এসছে তার টাকা দেওয়া হ্যান ত্যান ইত্যাদি যতগুলো আছে এগুলো মনে রেখে দেন এগুলো হচ্ছে সরকার যেগুলো ব্যাংক ব্যবস্থা করেছে সরকার জবাব দেবে আমরা বললাম আল্লাহ একে শুধু ওই মাল গোলমাল বলিল দশ দিন পরে দিলে দশ টাকা সুদ ওর ব্যবস্থা কর আগে আমরা দিতে গেলাম বললাম আজকে ভিড় লাভ হবে না কালকে আইবি সুদ সময় আইবি আমরা সুদ দিতে চাইনি ওর নিয়েছিল ওকে জিজ্ঞেস কর ওটাই আল্লাহ তালা আলাদা ব্যবস্থা আপনার ইচ্ছা করে সুদের ব্যবসা করা সুদের খাতা খোলা এটা আলাদা এটা তো আপনার ওই যেটা মৌলানা আবুল কাসেম সাহেব বলছিলেন আপনার মন সাক্ষী দিবে পাপ করছেন না ভালো কাজ করছেন আমি এটার বয়ান একবার দিয়েছিলাম আপনাদের মনে নয় মনের সাক্ষী মনের সাক্ষী বলবো আপনাদেরকে বুঝাবো দেখবেন যে মরাইয়ের ধান দান করে সে মরাই খুলে দিয়ে মুড়া নিয়ে বাইরে বসে বলে তুমি এক বস্তা লাও তুমি তিরিশ কেজি তুমি চল্লিশ কেজি নিয়ে চলে যাও আর যে সুদের ব্যবসা খুলে আধখানা দরজা খুলে আধখানা লাগিয়ে রাখে বলে ভেতর দিয়ে চলে আয় কাউকে দি নাই খালি তোকে দিচ্ছি দরজা খুলে আর লাগায় আলাদা করে বুধবারই বাজার বন্ধ যে দোকান খুলবে আধখানা কপাট খুলে আধখানা লাগানো যে বিবিকে রিক্সা করে নিয়ে যাবে আরামসে যাবে ডাঁটছে গোটা দুনিয়ার লোক ছুটে বেড়াক পুলিশ আসুক বিবির সাথে আছে কিন্তু যে কাউকে লাভ করে নিয়ে ট্যাক্সি রিক্সাতে পালাবে কেউ যদি গরু খুঁজতে বেরোয় সে নেমে ছুটবে সালা পাঁচন নিয়ে আসছে বোধহয় বেরুইছে দেখে কারণ তার দিলে পাপ আছে দিল সাক্ষী দিবে আপনার পাপের আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন দেখবেন দেখবেন চোরের গায়ে হাত দিবার আগে তার এইটা মনে হবে রাজধানী এক্সপ্রেস ধাই নাই নাই নাই নাই নাই ধরা পড়ে গেলম বোধ ধরা পড়ে গেলম বোধ আমি চুরি করি নাই তো আমার কি তিতির হাতে কি যারা টিকিট কাটে না এমনি ধরা পড়ে তার ধাঁই ধাঁয়ে ধরা পড়ে তিতি বুঝতে পারে জামা